আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায় আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায় জিহাদের লাল সূর্য জেগে ওঠাতে বাংলায় শহীদের রক্ত মাখা দেহ খানি ডাকছে তোমায় জিহাদের লাল সূর্য জেগে ওঠাতে বাংলায় শহীদের রক্ত মাখা দেহ খানি ডাকছে তোমায় মিথ্যার অন্ধকারে থাকবো না আর জাগবো সবাই চলো এ পণ করে সব সত্যনের জিহাদে যায় আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায় আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায় এদেশের সরকার হলো গোলাম ওই আমেরিকার ভারতের কথা মতো চলে দেশের সব কারবার এদেশের সরকার হলো গোলাম ওই আমেরিকার ভারতের কথা মতো চলে দেশের সব কারবার মিথ্যার আড়ালেতে উপেক্ষিত নের বিচার গরিবের অন্ন কেড়ে পেটে ভরে জোর আছে যার আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায় আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায় রবের ওই বিধান নিয়ে করছে যারা খেলতামাশা জাহেলের উত্তর সুরিতর হবে তারি দশা রবের ওই বিধান নিয়ে করছে যারা খেলতামাশা জাহেলের উত্তর সুরিতর হবে তারি দশা রবেরই বিধান কায়েম করার তোরেই জাগো আবার জিহাদের পথে এসো হাতে নিয়ে তীর তলোয়ার আমি এক জঙ্গি কবি বল বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায় আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায় তাকবীর ধ্বনি তুলে জাগ্রতদের অস্ত্র ধরে মাহদির অগ্রগামী বীর সেনা দল ডাকছে তোরে তাকবীর ধ্বনি তুলে জাগ্রতদের অস্ত্র ধরে মাহদির অগ্রগামী বীর সেনা দল ডাকছে তোরে যে দেখ আসছে তারা কালে মারই ঝান্ডা হাতে আহ্বান করছি তোরে যোগ দেরে ভাই তাদের সাথে আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায় আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায় আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আজ যাচ্ছে কোথায়